وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ويقول النبي عليه الصلاة والسلام قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك فيه معي غيره تركته وشركه تركته تركته وشركه رواه مسلم আমাদের কাছে দিনটা খুব কঠিন মনে হয় আমরা আজকে খুব সহজে দিন শিখতে চাই এবং দিন ধ্বংসের মূল যে জিনিস সেটাও আমরা আজকে জানতে চাই চারটা জিনিস হলো দিন কয়টা এক দুই তিন চার সবাই গুনতে পারি তো আমরা এই যদি গুনতে পারে যে বাচ্চাটা এক থেকে চার গুনতে পারবে সেদিন শিখতে পারবে অনেক বড় ডিগ্রি লাগবে না অনেক বড় পীরের মুড়ি ধোয়া লাগবে না আর ইসলামিক সেন্টারে খালি প্রতিদিন যাতায়াত করতে হবে না কিছু বেসিক জিনিস আমাদের জানা দরকার এক নম্বরে হল তৌহিদ এক নম্বরে কি তাওহিদ কাকে বলে আল্লাহকে আমার কাছে খেয়াল করেন আল্লাহকে তার কাজে নামে গুণে আর সমস্ত এবারেতে এক জানা স্বীকার করা আমল করা এলো তৌহিদ আল্লাহকে তার কাজে আল্লাহ দেন আল্লাহ লেন আল্লাহ অসুখ দেন ভালো করেন কাউকে ফকির কাউকে মিসকিন কাউকে সুন্দর কাউকে অসুন্দর কেউ গরিব কেউ ধনী কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন বৃষ্টি দেন উদ্ভিদ গজান রিজিক দেন যত আল্লাহর কাজ আছে বিধান দেন কাজে আল্লাহ এক আল্লাহর নামে গুণে আল্লাহ এক আল্লাহর নাম আছে আর রহমান আর রাহিম আল কুদ্দুস আর সালাম আল গফার আর তাবারক তাবারাক্কার নাম যদি এখন তাবারক মিষ্টির নাম রাখেন সিন্নির নাম শিরিক হবে না তাওহিদ হবে কোন ফায়া কোন কার গুণ আল্লাহর কেউ বলে পীর সাহেব কোন ফায়া কোনের মালিক তৌহিদ আল্লাহকে তার কাজে নামে গুণে এবং সমস্ত এবাদাত একমাত্র কার্যনে করা তৌহিদ এর বিপরীত হলো দুই নম্বরে শিরিক দুই নম্বরে কি শিরিক শিরিক কাকে বলে এর উল্টো আল্লাহর কাজে কাউকে শরিক করা আব্দুল কাদের জেলানিও বাচ্চা দিতে পারে বাবাও দিতে পারে নিতে পারে ঠিক আছে আল্লাহর নামে গুণী আল্লাহর যে নাম গুণ আল্লাহ আলিমুল গাইব এটা আল্লাহর গুণ ঠিক না পীর সাহেবও গাইব জানে রাসুলও গাইব জানে আল্লাহর ওয়ালিরাও গাইব জানে তাহলে আল্লাহ আর ওয়ালি এক হলো না দুই হলো এক হলে শিরিক হয়ে যায় একমাত্র কি আল্লাহ তার কোনো শরিক নেই তাহলে আল্লাহর কাজে কাউকে শরিক করা আল্লাহর নামে গুণে কাউকে শরিক করা আল্লাহর এবাদতে কাউকে শরিক করা বান্দার এবাদতে কাউকে শরিক করা এটা হলো শিরিক ইলাহা শিরিক নাই শিরিক ক্রস নেগেটিভ চলবে না ইল্লাল্লাহ তৌহিদ চলবে তৌহিদ শিরিক বুঝছেন ঠিক আছে এই দুইটা হলো কার হক বলেন তো আল্লাহর আল্লাহর পজিটিভ হক তাওহিদ করতে হবে মানতে হবে বিশ্বাস করতে হবে সেই জন্য জীবন দিতে হবে মাল দিতে হবে যা প্রয়োজন সব দিতে রাজি কিন্তু তৌহিদ তৌহিদের পতাকা ভলন্টিত হতে দিতে চাই না এ হলো তৌহিদ বোঝা গেছে কথা শিরিকের বিপরীত চলবে না কোনো ক্রমে চলবে না জীবন যাক সম্পদ যাক যা কিছু যাক শিরিক চলবে না এই দুটা আল্লাহর হক একটা নেগেটিভ একটা পজিটিভ রাসুলের হক দুইটা একটা সুন্নত একটা বেদাত খেয়াল করেন আমার সঙ্গে সুন্নত পজিটিভ করতে হবে বেদাত নেগেটিভ ছাড়তে হবে সুন্নত মানে কি সুন্নত কাকে বলে আমার দেশের সুন্নত মানে দাড়ি টুপিওয়ালারা যা করে যা বলে তাই সুন্নত সুন্নত কি যা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম করেছেন বলেছেন সমর্থন করেছেন সেটা করণীয় হতে পারে বর্জনীয় হতে পারে ফরজ অজীব সুন্নত নবল হতে পারে হারাম মাকরু আর কিছু হতে পারে তাহলে সুন্নত কি মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যা করেছেন বলেছেন যা সমর্থন করেছেন ওইটার সঙ্গে যদি কাউরি কথা মিলে তাহলে কি রাসুলের হলো না হুজুরেরটা হলো রাসুলেরটা হলো বেদাতের বিপরীত আর রাসুল সাল্লাম করেন নাই বলেন নাই সমর্থন করেন নাই ডানে বামে সামনে পিছন থেকে আসছে ডানে বামে পিছনে সামনে কে থাকে কে শৈতান তার কাজ কি ও বলছে আমি ডানে বামে সামনে পিছন থেকে কি করব জাহান নামে নিব এবার আমার সঙ্গে আসেন তাওহিদ বুঝছেন তাওহিদ বুঝেছেন আপনারা আল্লাহকে তার কাজে নামে গুণে বান্দার সমস্ত বেরোতে এক বিশ্বাস করা স্বীকার করা সিনুজে আমল করা শিরিক এর বিপরীত আল্লাহর কাজে কাউকে শরিক করা আল্লাহর নামে গুণে কাউকে শরিক করা এবাদতে দোয়া কার জন্যে সেজদা কার জন্যে এখন কবরে গিয়ে চেষ্টা করেন বিপদে পড়লে ডাকবেন কাকে এখন যদি বলেন মাদাদ মাদাদ আব্দুল কাদের জেলানি এই তা শিরিক সুন্নত রাসুল যা করেছেন করতে বলেছেন আর সমর্থন করেছেন বেদাত এর বিপরীত বুঝছেন এই চারটা জিনিস আপনারা তাওহিদ আর সুন্নত এক জায়গায় হলে ঠিকানা জান্নাত না জাহান্নাম হ্যাঁ তাওহিদ মানে এক আল্লাহর ইবাদত সুন্নত মানে এবাদতটা কার তরিকাই হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ঠিকানা কোথায় হবে জান্নাত সহজ না কঠিন এক আল্লাহর এবাদত করব এবাদতটা কার তরিকায় করব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকায় ঠিকানা হবে জান্নাত তাই আল্লাহ ছাড়া কার এবাদত করলে তাকে বলা হয় শিরিক রাসুলের তরিকা ছাড়া অন্য কোন তরিকা ধরলে বলা হয় বেদাত শিরিক আর বেদাতের ঠিকানা জান্নাত না জাহান্নাম বাস এই তো দিন এই তো দিন বাস আর কিছু বাইরে আছে দিনের কিছুই না আপনি যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন তরিকাটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধরবেন বাস শেষ জান্নাত যাবেন জান্নাত খালি আখেরাতে দুনিয়াতে জান্নাত আছে একক তো খাবেন না তবু মনে করবেন আপনি জান্নাতে আসেন আর একজন পেট ভরে কোরমা পোলাও খেয়ে মনে করবে জাহান নামে আসে কোনটা ভালো হলো নাম ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই বলেন ফির জান্না দুনিয়ায় জান্নাত আছে এই জান্নাতে যে প্রবেশ করতে পারবে না আখেরাতে কশ্চিন কালেও সে জান্নাত পাবে না অফির দুনিয়া নার আখেরা আর দুনিয়ায় জাহান্নাম আছে যে এই জাহান্নামে দুনিয়ার প্রবেশ করবে না আখেরাতেও করবে না মানে দুনিয়ার জান্নাতে প্রবেশ করলে আখেরাতে জান্নাত পাবে দুনিয়ার জাহান্নামে প্রবেশ করলে সে আখেরাতেই জাহান্নামে যাবে এই হলো দিন বন্ধুগণ বা সোজা কথা নবীর রসুলগুন এই দুনিয়া এসেছিলেন এই চারটা জিনিস বুঝাবের জন্যে এই কয়েকটা জিনিস বুঝাবের জন্যে তাওহিদ নবী রসুলদের দাওয়াতে রসুল কয়টা ছিল চারটা এর আলোচনা আমি একবার জোবাইলে করছিলাম কিন্তু আজকে আমার আলোচনার সঙ্গে মিল আছে এই জন্য আমি আবার রিপিট করতেছি তাওহিদ রিসা আলা তাকুয়া আখেরাত বলেন দেখি কয়টা হলো কয়টা হলো বলেন তাওহিদ হ্যাঁ কি ব্যাপার রেসালাত তাকুয়া আখেরাত তাহিদ মানে এক আল্লাহর বাদ করবেন রেসরাত মানে নবীর তরিকাই করবেন ঠিক না তাই করবেন যে সেটা দুই প্রকার কিছু করা কিছু ছাড়া আম এবাদত দুই প্রকার ঠিক না খেয়াল করেন এবাদত কয়ভাবে হয় দুইভাবে কিছু কাজ করলে কিছু কাজ ছাড়লে তাওহিদ করবেন এবাদত শিরিক করবেন না ওটাও এবাদত সুন্নত করবেন এবাদত বেদাত ছাড়বেন সেটাও এবাদত বুঝছেন না বুঝছেন নাই তাহলে ভালো কাজ করাও এবাদত মন্দ কাজ ছাড়াও এবাদত কোরআন পড়বেন এবাদত ঠিক আছে শৈতানের গান গাইবেন না ওটাও এবাদত টিভিতে ভালো প্রোগ্রাম দেখবেন সেটাও এবাদত ফিল্ম দেখবেন না সেটাও এবাদত বুঝে আপনাদের তাহলে একে বলা হয় তাকুয়া একে বলা হয় কি তাকুয়া তাকুয়া মানে ইমতেসালা আওয়ামিরিল্লাহ ওস্তানাবু নওয়াহি আল্লাহ সমস্ত আদেশ মান্য করা আর সমস্ত নিষেধ ত্যাগ করে এটাকে বলা হয় তাকুয়া তাহলে একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবাদতটা কিছু করা কিছু ছাড়া কার তরিকায় করবেন সেটা হলো তাকুয়া কার তরিকায় মোহাম্মদ সাল্লাম সেটা হলো রেসালা আর যদি ভালো করেন তাহিদ সুন্না তাহিদ রেসালা আর তাকুয়া যদি তিনটা হয় জান্নাত এর বিপরীত হলে জাহান্নাম সেটা হলো আখেরাত আখেরাতে কি আছে কয়টা জিনিস আছে জান্নাত আর নাই জাহান্নাম হয় জান্নাত ফারিকুন ফিল জান্নাত ফারিকুন ফিল সাহিদ একদল যাবে জান্নাত একদল জাহান্নামে দুইটা দল ওখানে আর তৃতীয় কোনো দল থাকবে না এই হলো দিন বন্ধুগণ সমস্ত নবী রসুল এই পৃথিবীতে এসেছিলেন চারটা দাওয়াত চারটা জিনিস নিয়ে তাওহিদ এক আল্লাহর ইবাদত করতে হবে আনে আবুদুল্লাহ আর কি করতে হবে রসুলের তরিকায় হতে হবে কারণ আল্লাহর ইবাদতটা রসুলের তরিকায় না হলে আল্লাহ কবুল করবেন না আপনি যত ভালো করেই করেন আর যত বড় দাড়ি নিয়ে আর টুপি নিয়ে আর সারাত কাঁদে কেঁদে করেন ওই ফায়দা কারণ আমার বাড়িটা আমার ইঞ্জিনিয়ারের পালানে হতে হবে তাহলে আমি কন্ট্রাক্টরকে বিল দিব আর যদি হে নিজের ইঞ্জিনিয়ারিং আমার বাড়ি করে দেয় তাহলে লাঠি দিয়ে পিটিয়ে কোর্টে কেস করে ড্যামারেজ নিব কি বলেন আপনারা নিব না তাহলে যে রসুলের তরিকা মানে রসুল আল্লাহর নবীর মহান্দেশ আল্লাহর মহান্দেশ কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহর কাজ করবেন তো এর প্ল্যানটাকে দিবে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদের প্ল্যানে নাই নাই বিল নাই দান্ডা লাগাই জাহান্নাম এই দুনিয়ায় তো হলো কি জেলখানা মানুষের আখেরাতে আল্লাহর জেলখানা জাহান্নাম সোজা কথা অনেক বড় বুজুর্গ অনেক বড় পীর অনেক বড় অলিমাই ফায়দা কোনো ফায়দা হবে না যদি আপনার এটা না হয় তাহলে দিন বুঝার চেষ্টা করেন তৌহিদ এক আল্লাহ বাদ করা রেসালাত মোহাম্মদের তরিকা আখেরাত কিছু করে কি তাকুয়া কিছু করেন কিছু ছাড়েন কিছু করণীয় কিছু বর্জনীয় কিছু করবেন জান্নাতে যাবেন কিছু ছাড়বেন যাবেন এখন ছাড়ারটা যদি করেন আর করারটা ছাড়েন তাহলে কি হবে যার নাম এটা হলো আখেরাত সোজা দিন দিন কঠিন কিছু মোহাম্মদ রসুল এটাই তো দিন তাহলে আমরা এই চারটা কথা সুন্দর করে বুঝে নি বন্ধুগণ আজকে আমার একটা আলোচনা আমার উদ্দেশ্য আছে সেটা হলো এই এমন একটা রোগ এমন একটা ব্যাধি যার থেকে খুব কম মানুষ শতকরা হয়তো একজন বাঁচতে পারে শতকরা বলাইতে যেতে পারে বা পাঁচজন বাদ দেন নিরানব্বই জন মানুষ এই ব্যাধিতে ব্যাধিগ্রস্ত এটা এইডস এর চাইতে মারাত্মক এইডস বর্তমান পৃথিবীতে কত পার্সেন্টকে ধরছে আক্রমণ করছে নিরানব্বই জনকে কি আক্রমণ করছে কিন্তু এটা এমন একটা রোগ যেটা বলাইতে পারে যে খুব কম মানুষ হাদিসাব গাদিসাব শহীদ সাহ আলেম সাহ ডাক্তার ব্যারিস্টার নারী পুরুষ ছোট বুজুর্গ দাড়িওয়ালা ইসলামিক সেন্টারের ছাত্র শিক্ষক ইমাম খতিব মসজিদে মক্কা মদিনার ইমাম যে কেউ হতে পারে যে কেউ এই রোগের এই ব্যাধিতে আক্রান্ত হতে পারে মারাত্মক এক ব্যাধি এই ব্যাধিটা আলোচনা করতে চাই আজকে আমাদের কাছে এই ব্যাধিটার নাম হলো আর শিরকুল খাফি গোপন শিরিক সূক্ষ্ম গুপ্ত এর উদাহরণ দিয়েছেন আল্লাহ নবী আলিসালাম যে একটা পাথরের উপর দিয়ে যদি একটা পিঁপড়া হাঁটে তাহলে কি তার পদধ্বনি বোঝা যাবে হাঁটবে যে বোঝা যাবে দেখা যাবে দেখা যাবে না এটা সই হাদিস যে পিঁপড়ার পদধ্বনির চাইতো আখফা এর চাইতে তো চিকন এর চেয়ে সূক্ষ্ম একটা জয়ীফ হাদিসে আছে যে অমাবস্যার রাত্রির অন্ধকারে কালো পাথরের উপরে একটা কালো পাথর পাথরের উপরে যদি কালো পিঁপড়া চলে তাহলে বোঝা যাবে দেখা যাবে কি বলেন আপনারা আল্লাহ নবী বলেন তার চেয়ে তো সূক্ষ্ম কালো অমাবস্যার রাত্রি অন্ধকার ঘুটঘুটে অন্ধকার কালো পাথর তার উপরে কালো পিঁপড়া তিন কালো এক জায়গায় ঘুটঘুটে কালোর মধ্যে যেমন জানা যায় না বোঝা যায় না এর চাইতো সূক্ষ্ম হল কি গোপন শিল্প এর থেকে বাঁচা বড় কঠিন বড় কঠিন এবং এটা মানুষের জীবনের সবকিছুকে পণ্ড লণ্ড ভণ্ড করে দিতে পারে বন্ধুগণ এটা হলো আর শিরকুল খাফি আল্লাহ নবী বলেন ইন্নি আখওয়াবু মা আখাফা আলাইকুম আর শিরকুল আসগর কোন বর্ণ আছে কি আর শিরকুল খাফি সূক্ষ্ম শিরিক থেকে তোমাদেরকে আমি প্রচন্ড ভয় করি সাহাবা একরাম বলেন ওমা হুয়া ইয়া রাসূলুল্লাহ কল আর রিয়া লোক দেখানো কোন কোন বর্ণ আছে কি সুমা লোক দেখানো এবং লোক শোনানো সাইফুদ্দিন বেলাল এবাদত এখানে ওয়াজ করতেছেন মানুষে বলবে হুম বাহ বাহ অন্তর যদি থাকে সব শেষ অজ করে গিয়ে বললাম আহাসাতে গিয়ে দাম্মামে আজ মনে করেন পাঁচ হাজার লোকের সামনে বক্তব্য দিলাম মানুষজন মনে হলো পিঁপড়া নড়ে তো মানুষ নড়ে না আমার ওয়াজটা শুনল না শেষ এটা হলো শোনানি মানুষ শোনানো এবং মানুষকে জানানোর জন্যে মানুষকে দেখাবের জন্যে কোনো এবাদাত কোনো ভালো কাজ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য সুখ্যাতির জন্য হ্যাঁ সুনামের জন্যে এটা হলো রিয়া লোক দেখানো আর সুমা হলো বলে বেড়াও মরিদ সাহেবরা বলে বেলায় পীর সাহেবের কারামত টাইটেল দেয় অনেকগুলা কিচ্ছু বলে না আমি আসতেছি আপনাদের এইগুলি আলামত কি এই লোক দেখানো আমল লোক দেখো শোনানোর আলামতগুলি কি আমি আলোচনা করব বন্ধুগণ আল্লাহ নবী আলিসালাম একদিন ঘর থেকে বের হয়ে দেখলেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ আনহম মাসিহুদ দাজ্জাল নিয়ে খুব চিন্তা করতেছে প্রত্যেক নামাজে চারটা জিনিস থেকে পানা চাইতে হয় তার মধ্যে একটা মাসিহুদ দাজ্জাল ফেতনাথ মাসিহুদ দাজ্জাল ঠিক না সাহাবা একরাম বললেন তোমরা মাসিহুদ দাজ্জাল নিয়ে খুব ভয় করতেছ এর চেয়ে তো মারাত্মক জিনিস তোমাদের একটা জিনিস বলবো বললেন বলেন ইয়ারসুল রসুল আল্লাহ বলেন সেটা হলো কি আর শিরকুল খাবি গোপন শিরিক সূক্ষ্ম শিরিফ তাহলে মাসিহুদ দাজ্জাল থেকেও কিন্তু একটু বেশি আতঙ্ক ভয়ানক কারণ মাসিহ দাজ্জাল কিছু সংখ্যক মানুষের সঙ্গে তার সাক্ষাৎ হবে আর রিয়া সবার সঙ্গে সাক্ষাৎ হতে পারে বন্ধুগণ রিয়া কিভাবে হয় সেটা আমরা সামনে আগায় যাই প্রথমত আমরা শিরিক দুই প্রকার একটা বড় শিরিক একটা ছোট শিরিক ছোট দুই প্রকার একটা প্রকাশ্য একটা গোপনীয় একটা বোঝা যায় একটা বোঝা যায় না যেটা বোঝা যায় দুই প্রকার একটা কথায় একটা কাজে ভাগটা মনে রাখেন কাজে লাগবে শিরিক কয় প্রকার দুই প্রকার বড় ছোট বড়টা জানবেন আপনারা অনেকেই জানেন ছোটটা দুই প্রকার একটা প্রকাশ্যে একটা গোপনে প্রকাশ্যটা আবার দুই প্রকার কথাই মায়ের কসম মায়ের কসম এটা হলো কথাই আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া অন্যের নামে আল্লাহ এবং ডাক্তার সাহেব না হলে বাচ্চাটা গেছিল এটা কথার মধ্যে শিরিক ছোট শিরিক আর একটা হলো কি কাজের মধ্যে তাবিজ পড়া সুতা পড়া বালা পড়া অমুক পড়া তমুক পড়া এগুলি হলো কি প্রকাশ্য ছোট শিরিক ছোট শিরিকের দ্বিতীয় প্রকার গোপন শিরিক সূক্ষ্ম সিরিক গুপ্ত শিরিক এটা নিয়ে আজকে আমাদের আলোচনা সামনে যাই আমরা এই শিরিকটা এত মারাত্মক এই যেটাকে আমরা রিয়া এবং সুমা বললাম রিয়া এবং সুমার বিপরীত হলো কি ইখলাস এর বিপরীত কি ইখলাস এখলাস কাকে বলে এ নিয়ে অনেক কথা সময় হবে না আমি ছেড়ে দিচ্ছি শুধু এটুকু আমরা জানি আমার সব কিছু কার জন্য হবে আল্লাহর জন্য এটা হলো ইখলাস এবার কবুল হওয়ার জন্য কয়টা শর্ত কয়টা তিনটা এক নম্বরে এক নম্বরে সঠিক ইমান সঠিক ইমান দুই নম্বরে এখলাস আল্লাহর জন্যে তিন নম্বরে নবীর তরিকা আর ইসলাতাম আমল কবুল তিনটে শর্ত যে কোনো এবাদত আপনি একবার বলবেন সুবাহান আল্লাহ ইমানদার হইতে হবে আবু জাহালও নামাজ পড়তো হজ করত আবুল আহবু আকিকা দিত কুরবানি করত কিন্তু ইমান ছিল না এখলাস আল্লাহর জন্য হতে হবে আর এবার তার তরিকা কার হবে মোহাম্মদ রসুল্লাহ সহজ করবে তো এখলাস ছাড়া যখন আপনি মানুষকে শোনাবের জন্যে মানুষকে দেখাবার জন্য করবেন তখন কি হবে সব নষ্ট হয়ে যাবে পণ্ড হয়ে যাবে এই জন্য ইখলাস আল্লাহর জন্য হতে হবে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার ইবাদত আপনার সিম সেন্টারের দাওয়াত আপনার পড়া আপনার লেখা আপনার যা কিছু সব কার জন্যে আল্লাহর জন্য হতে হবে কলিন্না সালায়াতি ও নসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্যে বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য কোন উল্লেশ যদি মানুষ শুনানি বা মানুষ দেখানি হয় তাহলে সেটা কি হয়ে যাবে পণ্ড হয়ে যাবে বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াকাদিম না ইলামা আমিলু মিন আমালিন ফাজআল্লাহু হাবাআম মানসুরা ইবাদত আল্লাহ পর্যবেক্ষণ করবে দেখবে যে মানুষের জন্য মানুষ শুনাবের জন্য সব ধলিকোনা হয়ে যাবে একটাও নাম্বার পাওয়া যাবে না সারা বছর জিন্দগির রোজা নামাজ হজ তেলাওয়াত জিকির আজকার দাওয়াত তাবলিক যা কিছু সব কিছুই পাবে না খোঁজ করে সব ধলিকোনা হয়ে উঠবে আমল নামায় কিছুই থাকবে না যার নামে যেতে হবে বন্ধুগণ কেয়ামতের মাঠে মহান রব্বুল আলমিন তিনজন মানুষকে দিয়ে জাহান নাম উদ্বোধন করবেন প্রথমে ডাক দিবেন আলেম আলেম যার অনেক বড় বড় সার্টিফিকেট আছে কারি সাহ কোরআন পড়েছেন হাফেজ সাহ এদেরকে ডেকে বলবে কি করেছ বলবে আল্লাহ তোমার দিন শিখেছিলাম নিজে আমল করছি অনেককে আমল করেছি আল্লাহ বলবেন তুমি দুনিয়ার জন্য করেছ দুনিয়ায় তোমার বাহাবা হয়েছে শুভেচ্ছা স্বাগতম হয়েছে যাও মিথ্যুক ফেরস্তারা বলবে কেদম এই বড় মিথ্যুক আল্লাহ বলবে মিথ্যুক ফেরস্তা বলবে মিথ্যুক এরপরে নাকে হাঁচড়ে জাহান নামে দিয়ে দেওয়া হবে না নাউজবিল্লা এরপরে নিয়ে আসা হবে দানবীর বলবে তোমাকে অনেক অর্থ দিয়েছিলাম আল্লাহ বলবেন বলবে কি করেছিল অর্থ কয় আল্লাহ এমন কোনো ভালো পথ ছিল না যেখানে দান করি নাই বলে মৃত্যু মানুষে বলবে দানবীর সমাজসেবী ভোট নেওয়ার জন্য দুনিয়ার জন্য নাম কামের জন্য করেছো সুখ্যাতির জন্য করেছো পেয়ে গেছো দুনিয়ায় মৃত্যু ফেরেস্তারও বলবে মৃত্যু এরপরে নাকে হাসে জাহান নামে দেবেন এরপরে কি শহীদ বলবে কি করেছো কয়ার আমার তাজা রক্ত তোমার তৌহিদ কায়েমের জন্যে আমি কি করেছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবে মিথ্যুক পার্লামেন্টের সদস্য হওয়ার জন্যে মন্ত্রী হওয়ার জন্যে বড় কিছু একটা নাম নেওয়ার জন্যে বাহাদুর হ্যাঁ তোর দুনিয়ায় নাম হয়েছে তোর নাম শহীদ বলে কত জায়গায় লিখেছে কত কত হাজারো বার বলেছে মানুষ শহীদ অমুক শহীদ অমুক তোমার নামে ডায়েরি বের হয়েছে তোমার কথা কত কিছু হয়েছে তুমি আমার দিনের জন্য করো নাই মৃত্যু ফেরস্তা বলবে মৃত্যু নাকে হাসছে জাহান নামে দিবে না নাউজবিল্লা আল্লাহর নবী বলেন হা উলাই এই তিনজন আল্লাহ নবী আলিসালাম হাদিস বর্ণনা করতে গিয়ে নিজের এর ওপরে গরুর উপরে এভাবে থাপ্পড় মেরে বললেন মানে এভাবে থাপ্পড় দিয়ে বললেন আবু হরাইরা জানো উলাইকা আউয়ালু খালকিল্লাহ তুসাইরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাহ এই তিনজনকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে তাকে দিয়ে আলেম কারি হাফেজ দানবীর আর শহীদ কত বড় মারাত্মক চিন্তা করেন তাহলে কত বড় চিন্তা করেন তাহলে এই যে মারাত্মক এটা মানুষ বনি আদমের সমস্ত আমল যে কি করে ফেলবে নষ্ট করে ফেলবে এবং বন্ধুগণ এটা এমন এক ব্যাধি আবু সুফিয়ান সাউরি রহমাল্লাহ বলেন যে সবচেয়ে যে জিনিসটা চিকিৎসা করা কঠিন সেটা হলো নিয়তের কলবের আল্লাহ আর এই জন্য আল্লাহ নবী আলি সাল্লাম পানা চাইতেন আল্লাহ কুফ ফাকরি ওয়াল কুফরি আল্লাহ ফাকরি ওয়াল কুফ এরপরে বলতেন কি এরপরে হাদিসে আছে মানুষ দেখানি মানুষ শোনানি থেকে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই সুহান আল্লাহ বন্ধুগণ তাহলে এই পাপ খুব কম মানুষ এক থেকে মুক্ত পায় কঠিন হজ করে এসে বলে আমি হজ করেছি অমুক তমুক বিভিন্ন আসতেছে কোথায় কোথায় এসে লিখতে হয় বন্ধুগণ তাহলে এই আমলটা এর আলামত কি কেমনে বুঝবো যে এটা রিয়াযুক্ত বা মানুষ শোনানি আমল খেয়াল করেন ভালো করে বুঝবেন দশটা এগারোটা পয়েন্ট আছে মুখস্থ করবেন একটা যেন আপনা আমার মধ্যে না থাকে এক নম্বরে ভালো কাজ করার পর মানুষের নিকট বলে বেড়ানো আমি হজ করেছি আমি ওমরা করেছি আমি তাহাজুদ পড়ি আমি কোরআন পস্তা খতম দিলাম আমি ইসলামিক সেন্টারে নিয়মিত যাই আমি অমুক করি আমি তুমুক করি আমি এই সেই করি যে কোনো ভালো কাজ করে বলে বেড়ানো এটা কি গোপন শ্রী মারাত্মক সব পণ্ড হয়ে যাবে সারা পৃথিবী যদি সারা পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সবকিছু দান করার পরে যদি একবার বলে আমি করেছি সব ফিনিশ বোঝা গেছে কথা বলে এবার একদিনও লাইলাতুল কাদার ছাড়ি নাই ইয়া ছাড়ি নাই কেমন লাইল ছাড়ি নাই তাই প্রতিবারই রমজানে একটা করে উমরা করি বুঝেন নাই কয় ইসলামিক সেন্টারে অনেকেই যায় কিন্তু দাওয়াত কেউ করে না আমি একাই শুধু দাওয়াত করি বুঝেন নাই না আমি অমুক আমি তুমুক বলে বেড়ানো কাজ করি দুই নম্বর জনগণের সামনে আমলকে সুশোভিত করার প্রবণতা মানুষ যখন দেখে সুন্দর কোরআন পড়ে সুন্দর করে নামাজ পড়ে সুন্দর করে সব কিছু করে মানুষ নাই নাই মানুষের দেখিয়ে মানুষকে দেখানোর জন্য খুব সুশোভিত সুন্দর করে ইবাদত করা এটা কি এই রিয়ার এবং সুমার আলামত তিন নম্বর মানুষের প্রশংসা করা মানুষের প্রশংসা এবং তাদের মানুষ প্রশংসা করুক এটা পছন্দ করা ওয়াজ করার পরে জিজ্ঞেস করে ওয়াজটা কেমন হলো আমার কয় হুজুর খুব ভালো হয়েছে হ্যাঁ আজকে অনেক লেখাপড়া করছিলাম এই ওয়াজটা করার জন্য অনেক আমি চেষ্টা করেছি পরিশ্রম করেছি মানুষের প্রশংসা শোনা মানুষ প্রশংসা করুক পছন্দ করা মানুষ আমার সুনাম করুক পছন্দ করা এরপরের আলামত কি নিজের ব্যাপারে অতিরিক্ত প্রশংসা উপাধি লাগানো থেকে ভক্তদের নিষেধ না করা নিজের প্রশংসা নিজেই করা বা ভক্তরা বা ছাত্ররা করলে নিষেধ না করা এক এক পীর সাহেবের নামে চল্লিশটা আগে টাইটেল বলে কেন কয়েকটা আমি করি নাই আমার ছাত্ররা করছে আমি তো ভোট চাই না আমার জনগণ আমার জন্য ভোট চাই কয় শরীয়তে ভোট চাওয়া হারাম আমি তো চাই না আমি তো দাঁড়াই নাই আমাকে দাঁড় করাইছে আমার আমার ভক্তরা ভোট চাই বলছেন কথা না বোঝেন নাই না টাইটেল শেষ নাই তার ভক্তরা তার কত সুনাম সুখ্যাতি ছড়িয়ে বেড়াচ্ছে সে শুনতেছে তার সামনে বলতেছে কিছু বলে না তাহলে বুঝতে হবে এটাকে মানুষ দেখানো মানুষ শোনাও তার মধ্যে কি অন্তরের মধ্যে এই গুপ্ত শিরিক রয়ে গেছে এছাড়া নামের আগেও পরে বড় বড় টাইটেল ও পদবি লাগানো ভক্তরা সুনাম করে একটা গেল আরেকটা কি বড় বড় টাইটেল লাগানো মহাদ্দেশুল রাইসুল মুফাসিরিন তাজুল মহাদ্দেশিন অমুকুল আরেফিন আর বহু টাইটেল চল্লিশটা টাইটেলের মধ্যে একটা টাইটেল সাহেব একুন কোন হও বললে হয়ে যায় বাস সুবহান এরপরে কি দুনিয়াবি পদ বা সুখ্যাতির জন্য আমল করা লেখাপড়া করে যা কিছু করে দুনিয়ার সুখ্যাতির জন্যে যে কোনো ইউনিভার্সিটির বড় বড় ইউনিভার্সিটির সার্টিফিকেট নাই সুখ্যাতির জন্যে সুনামের জন্যে অনেক সময় দেখা যায় মদিনায় চার বছর আমল কাজ করে গেছে আমিল লেবার বাংলাদেশে বলে কয় কি মাদানি কয় কি বলে মদিনায় লেখাপড়া করছে খেয়াল করছে ভালো করে ধরলে কয় না আমি তো মদিনা ইউনিভার্সিটিতে পড়ি নাই আমি ওখানে কাজের জন্য গেছিলাম মাক্কি মাদানি কত কিছু টাইটেল সুখ্যাতির জন্য বড় বড় টাইটেল তাহলে এই জন্য আল্লাহর খেয়াল করেন আল্লাহ নবী আলাইসালাম বলেন যে যে ব্যক্তি যে ব্যক্তি মানতা আল্লাম আল ইলম আল ইউবাহি বিহিল ওলামা যে জ্ঞান অর্জন করে আলেমদের সঙ্গে ঝগড়া করার জন্য বিতর্ক করার জন্য খালি নতুন নতুন ফটো ঝাড়ার জন্য নতুন নতুন আজগুবি কথা বলার জন্য আর কি ওয়া ويجاري به বোকা লোকদের সঙ্গে ঝগড়া করার জন্য মিয়া কি জানো তোমরা বাট যেখানে সেখানে ঝগড়া লাগাই দেয় ওয়াসিফ ওয়াসিফ আবিহি উজুহান্নাস ইলাই আদখলাহুল্লাহুল জান্না আর দুনিয়ার মানুষের দৃষ্টি কাড়াবের জন্যে মানুষের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্যে তাকে আল্লাহ জাহান নামে প্রবেশ করাবেন নাউজবিল্লা আলেমদের সঙ্গে ঝগড়া আলেমদের সঙ্গে বাহাস মোনাজারা কয় আমার সঙ্গে কেউ যা হা বলবে আমি না বলবো যা না বলবে হা বলবো একজন কয় তোমার মা তোমার জন্য হারাম এবার তুমি বিয়ে করো তার কিছু কইতে পারে না কইছেন না এত বড় ভক্তি সাপ যে কোনো ফতোয়া উল্টাই দিবে একজন কইছে তোমার মা তোমার জন্য বিয়ে করা হারাম আমি ফতোয়া দিলাম হরমাত আলেকুম মাহাতুকুম এবার তুমি ওরা জায়জ করো তোমার মারে বিয়ে করো ফাবুহিত সাধারণ মানুষের সঙ্গে ঝগড়া করার জন্য আর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ কেমতের দিন জাহান নামে প্রবেশ করাবেন না উজবিল্লা আল্লাহ আল্লাহ নবী আরো বলেন মানতা আল্লাহ ইলমান ইল্লা দুনিয়া যেই দিন যেই দিনের জ্ঞান কোরআন জ্ঞান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখলাসের সঙ্গে অর্জন করতে হবে কিন্তু এই জ্ঞান অর্জন করেছে কি জন্যে দুনিয়ার কিছু ফায়দার জন্যে কোনো পদ পার্লামেন্ট সদস্য হবে মন্ত্রী হবে বা বড় পীর হবে বা মসনুল হবে বা গদি হবে বা অনেক বাহাবা হবে অনেক কিছু তাকে বলা হবে দুনিয়ার কোনো ফায়দার জন্যে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি কেমতের দিন জান্নাতের গন্ধও পাবে না কি মারাত্মক এছাড়া এই পাপের আরো আলামত হলো কি এটা আলো আলো আলামত হচ্ছে কয়টা হয়েছে এই পর্যন্ত গুনছেন আপনারা না গুনেন নাই জি এরপরে যেটা হলো মানুষের সামনে ইবাদত করা এবং একাকি হলে না করা মনে করেন একাকি তাহাজুদ পড়ে না কিছু লোকজন বাড়িতে গেছে সবার সামনে তাহাজুদ পড়ে লোককে দেখলো যে হ্যাঁ লোকটা তাহাজুদ গুজারি কোরআন পড়ে না সবার সামনে কোরআন পড়া শুরু করে দিল তসবি করে না সবার সামনে শুরু করে দিল একাকি হলে করে না কিন্তু মানুষজনের সামনে করে এটা রিয়া এটা রিয়া এটা মারাত্মক ব্যাধি এভাবে কি মানুষের সামনে নিজেকে ভৎসনা করে পীর সাহেব তার বাড়িতে মেহমান আসছেন ছোট বাচ্চা সাত বছরের সালাম না দিয়ে ঢুকছে লাঠি দিয়ে মারতে মারতে বাচ্চাকে রক্তাক্ত করে ফেলছে এটা হলো পীর সাহেবের কারামত সুন্নতের বড় পাবন্দি না মানুষ দেখানো সাত বছরের বাচ্চাকে মারা যাবে যাবে লাঠি দিয়ে হারাম আর সাত বছরের বাচ্চাকে যদি সালাম দেওয়া আগে থেকেই তিনি শিখাতেন তাহলে সালাম দিয়ে ঢুকতেন মানুষের একাকে শিখাই নাই মানুষের সামনে এখন বাচ্চাকে ধরে মারে আবার অনেক সময় বলে এই বল আঙ্কেলকে সালাম বল সালাম বল ঠিক আছে শিখাবের জন্য বলা যেতে পারে কিন্তু আপনি মানুষকে দেখাবের জন্য শুধু আর একা কি শিখান না তাহলে বুঝতে হবে কি নিজেকে ভৎসনা করা মানুষের সামনে আহ আজকে আমার তাহাজুদের নামাজটা নষ্ট হয়ে গেছে ও এবার আমার এটা ওই হয়ে গেল অমুকটা তুমুকটা হয়ে গেল নিজেকে ভৎসনা করা মানুষের সামনে না একা কি করে না তাহলে বুঝতে এটাও কি রিয়া এবং সুমার আলামত এছাড়া কি মানুষ তার সঙ্গে ভালো ব্যবহার উত্তম লেনদেন করুক আশা করা যেহেতু আমি একজন বড় আলেম বড় আবেদ বড় পীর বড় মুরব্বী বড় কিছু কাজে মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করুক দেখা হলে মানুষ আমাকে সালাম দেখ বাজারে গিয়ে আমাকে কম দামে দেখ খেয়াল করেন আমি এলাকার মসজিদের ক্ষতি বাজারে গেলে আমাকে যেন সবাই সালাম দেয় এটা মনে মনে চাওয়া এটা উড়িয়া মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করুক এটা উড়িয়া মানুষ আমাকে কোনো জিনিস কিনতে গেলে হুজুর আপনার জন্য এটা পাঁচ টাকা আমি তোদের এলাকার খতিব আমার জন্য একটু কম দিবি না আমি মাদ্রাসার মহাদিস আমি মসজিদের ইমাম আর আমার জন্য কিছু কম নাই এটাও রিয়া কেন আপনাকে মানে দিন দিয়ে দুনিয়া নেওয়া দিন দিয়ে কি দুনিয়া নেওয়া একে বলা হয় রিয়া একে বলা হয় সুমা এগুলি সবাই কিসের অন্তর্ভুক্ত কেউ যদি খারাপ ব্যবহার করে বা তাকে সম্মান না করে তাহলে বড় আশ্চর্য হয় আমার মতো মানুষ আমার মতো মানুষের সঙ্গে এই ব্যবহার করে সাধারণ পাবলিক আমার সম্মান এরা দিতে জানল না আমাকে শ্রদ্ধা করল না এটাও ক্রিয়া খেয়াল করেন এগুলি জিনিস থেকে বাঁচা কঠিন না কয় আজকের রোজাটা খুব শক্ত হয়ে গেল তাও ছাড়ি নাই কি জন্যে শক্ত হয়েছে হয়েছে খালাস চুপ থাকেন এত খতম দিলাম এমুক করলাম তুমুক করলাম এত চিল্লা দিয়েছি কেন এত চিল্লা কি জন্যে মানুষের কাছে বলে বেড়া কি কারণ এত এত দেশে দাওয়াত করেছি এত এত বই লিখেছি সব রিয়া দুনিয়ার স্বার্থে কিছু করা সব রিয়া এই কাজ করে আমি দিনের কাজ করে আমি মন্ত্রী হব ব্যারিস্টার হব আমি দুনিয়া পাবো দিন দুনিয়া আমি সম্মান পাবো খেতে পাবো সব এরিয়ার মধ্যে চলে আসবে আশ্চর্য সারা জিন্দগি মানুষ জান্নাতের আশাই করবে কেমতের মাঠে আল্লাহ তার দেখবে সব কোনা কারণ তার এখলাস ছিল না দুনিয়ার জন্যে আল্লাহ রব্বুল আলম নাকে হাঁচিয়ে জাহান নামে দিয়ে দিবেন যাও শহীদ জাহান নামে যাও দানবীর জাহান নামে যাও আলেম কারি জাহান নামে যাও তাহাজ গুজারি জাহান নামে যাবে সফিরুল্লাহ যদি মানুষকে শোনাবের জন্য হয় কঠিন জিনিস বন্ধুগণ কেন এই মানুষ রিয়াকারী হয় খেয়াল করেন আমার সঙ্গে কারণগুলি কি কারণগুলি জানা দরকার আছে ঠিক না কি ব্যাপার আপনারা কি দিচ্ছেন ভাইয়া আমারও একটা দেন না বসেন বসেন ডিস্টার্ব করে কি লাভ কেন মানুষ তার এবারতে এখলাস হয় না একমাত্র আল্লাহর জন্য করে না দুনিয়া বা মানুষ মানুষ বন্ধুগণ একটা কথা খেয়াল করেন বরফ দেখা যায় অনেক এখানে যদি পুরা রুমটা বরফ দিয়ে ভরে দেওয়া যায় কয় ঘন্টা লাগবে এটা পানি হয়ে মাটিতে মিশে যেতে কয় ঘন্টা লাগবে যে গরম পড়তেছে কালাস ঠিক বরফের মতো রিয়াকারী আমল মনে হবে অনেক বিশাল পাহাড় রোজের তাপে পানি হয়ে গলে চলে যাবে কিচ্ছুই থাকবে না মনে হবে পানি মরিচিকা মরিচিকা দেখেছেন রোডের মধ্যে দেখেন না যখন রোদ পড়ে চিকমিক মনে হয় পানি কিন্তু যতই যাচ্ছেন পানি নাই মনে হবে অনেক কিছু করেছি কেমতে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না মারাত্মক কেন হয় এই মানুষ মানুষ শোনা নিয়ে মানুষ দেখা নিয়ে আমল কেন করে এক নম্বর কারণ হলো কি অজ্ঞতা মূর্খতা জানে না এখলাসের কত বড় জরুরিতা জরুর কি বলে জরুরত কত এর প্রয়োজনীয়তা এর কত বেশি প্রয়োজন আর রিয়া কিভাবে ধ্বংসকারী এই ব্যাপারটা জানে না রিয়া কাকে বলে আর কি এখলাস কাকে বলে এই দুটার পার্থক্য জানে না তাই আল্লাহর জন্য করছি মানুষ শুনলে কি বললে কি অসুবিধা কি সালফে সালিহীন রাহিমাহমুল্লাহ সারা রাত সারা জিন্দিগি তাহাজুদ পড়তেন তার স্ত্রীও জানতো না যে আমার স্বামী তাহাজুদ গুজারি সুহান কানতে কানতে বালিশ ভিজে যেত জাই নামাজ ভিজে যেত মানুষ মনে করতো বাচ্চা কাচ্চা বুঝি পেশাব করছে কোনদিন বলতো না যে চোখের পানিতে ভিজেছে সুহান আল্লাহ এভাবে আমলকে তারা গোপন করে রাখতেন অনেকে টেলিফোন করে কয় আমি তো দশটা উমরা করছি এর আগে এগারোতম উমরা বাবার নামে করা যাবে কিনা কয়ের আগে তো হজ পাঁচটা করছি ছয় নম্বর হজটা এবার এই ধরনের কথাবার্তা আমি তো এই করছি এখনই আমি তো অমুক করছি আমি তো অমুক করেছি নজবিল্লা কে আপনার জানা দরকার আছে এতবার কি করেছেন না করেছেন আপনি তাহলে অজ্ঞতা রিয়াজেম সব ধ্বংস করে দেয় আর শিরিক আর তা কি বলে এখলাস আমলকে যে ছোট হলেও আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই পার্থক্যটা না জানা দুই নম্বরে ইত্তেবাউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ দুনিয়ার কিছু লোভ লালসার জন্যে মানুষের সুখ্যাতির জন্য সুনামের জন্যে এই ক্ষণিকের লোভ লালসা মানুষের প্রবৃত্তি মন শৈতান মন শৈতান তাকে কি করে এইদিকে ধাবিত করে মানুষের কাছে বলো এমুক করো তুমুক করো দেখাও মানুষের সামনে করো মানুষের সামনে সুন্দর করে নামাজ পড়ো এই জন্য মুন পূজারি এটা হলো আরেকটা কারণ তিন নম্বর কারণ শয়তান শয়তান মারাত্মক দুশ্মন তবে ইজ্জতে আল্লাহ তোমার ইজ্জতের কথা সব জাহান নামে নিয়ে যাবো কিন্তু কে এরা বাদ দিয়ে বাকি সবকে নিবে খেয়াল করেন এখলাস কয়জনের মধ্যে পাওয়া যাবে এই জন্য মারাত্মক শৈতান কাজ করে ভিতরে একটু বল না মানুষকে দেখলি কি মানুষ দেখতেছে একটু ভালো করে কেরাতটা করো লম্বা করে নামাজ পড়ো কুর্তাটা বড় করো অমুক তমুক অনেক কিছু ঠিক আছে দেখা যায় যে নিজেদের জানাশোনা মানুষের মধ্যে মাসাল্লাহ অনেক বড় খুব সুন্দর বাইরে যখন কেউ নাই তখন দাড়ি ছোট হয়ে যায় নামাজের খবর থাকে না তাহলে কেমনে হলো তিন নাম চার নম্বর কারণ হলো কি ইমান দুর্বল ইমান মজবুত না আল্লাহর সঙ্গে মহাব্বত খুব ক্ষীণ দুর্বল যার ফলে সে কি করে মানুষকে দেখায় এবং শোনায় এছাড়া আরেকটা কারণ হলো কি দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া বল তু সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া দুনিয়ার নাম খ্যাতি কয়দিনের মরে যাবেন পচে চড়ে শেষ হয়ে যাবেন আপনার নাম কোথায় যাবে গা এবং যারা মানুষ দেখানো মানুষ সহায়ের জন্য করবে মিটে যাবে এদের কেউ নাম করবে না কিন্তু যারা আল্লাহর জন্য করবে ইমাম বুখারির নাম খালি কি মুসলমানরা জানে না কাফেররাও জানে ইমাম জানে না জানে না চার ইমামের নাম সবাই জানে না জানে না মহাদেসিনদের নাম কেন এদের নাম কারণ এর এখলাসের সঙ্গে কাজ করেছেন এই জন্য এদের সুখ্যাতি ছড়িয়ে আছে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে এদের নাম আজ কত বোখারি নাম কত মুসলিম নাম কত আহমদ নাম কত মোহাম্মদ নাম পৃথিবীতে ভরে গেছে কারণ এর এখলাসের সঙ্গে আল্লাহর জন্য করেছেন আল্লাহ এদেরকে দুনিয়ায় জিন্দা রেখেছেন আর যারা দুনিয়ার জন্য করেছেন দুনিয়াও মিশে গেছে আখেরাকে নাকের ভর দিয়ে জাহান নামে যেতে হবে না ওসবিল্লা বন্ধুগণ এগুলি হল কারণ এই রিয়া এবং সুমা কয়টা জিনিস হতে পারে খেয়াল করেন এটা কথাই হতে পারে কথাই আমি পাঁচটা হজ করেছি কাজে হতে পারে নামাজ পড়ার সময় অনেক সুন্দর করে নামাজ মানুষের সময় খুব মানুষ না হলে নাই তাহলে কাজে এটা হতে পারে পোশাকে একজনকে আমি দেখি ছিঁড়া ফাটা পোশাক এটা পড়ো কেন আমি খেয়াল করছি কই এই দুনিয়ায় কি আছে ছিঁড়া ফাটা আর আপনার ভালো ই নাই জামানা কয় আছে তো কেনেরও পড়েন জামাটা ছিঁড়া ফাটা মানুষজন মনে করে খুব মানে আখেরাতে মুখে দুনিয়া আগে মানুষ যেন মনে করে খুব সুফি সাহাব এটা উড়িয়া খাওয়া পরার খাওয়ার মধ্যে মানুষজন যখন আসে খুব নর্মাল খায় বলে আমার খাওয়া এগুলি মানে যেন দুনিয়ার মজা কিছুই বুঝে না আর একাকি যখন হয় <laughs> প্যাট না এখান পর্যন্ত খাই খাওয়ার মধ্যে পান করার মধ্যেও কি রিয়াসুমা হতে পারে এভাবে আপনার চলার মধ্যে এমন ভাবে চলে একেবারে মনে হয় যে গায়ে বুঝি শক্তি নাই মানুষ দেখিয়ে একটা হলো নর্মাল একটা মানুষ অহংকার করে চলে একটা মানুষ নর্মাল চলে নর্মাল পোশাক পরে নর্মাল খাওয়া দাওয়া করে নর্মাল কাজ করে নর্মাল কথাবার্তা বলে সবই নর্মাল এখলাস কিন্তু কৃত্রিম মানুষ দেখানো মানুষ শোনানো চলার মধ্যে কেমন যেন জড়সড় হয়ে খুব কারকচুমতি করে মানুষ দেখে মানুষের সঙ্গে এগুলি কি সবই রিয়ার মধ্যে কি সামিল বন্ধুগণ তাহলে দেখা গেল কথার মধ্যে হতে পারে কাজের মধ্যে হতে পারে পোশাকের মধ্যে হতে পারে খাওয়া দাওয়ার মধ্যে হতে পারে চলার মধ্যে হতে পারে এই সবগুলির মধ্যে রিয়া এবং সুমা হতে পারে মারাত্মক ঠিক না তাই আমার পাঁচ মিনিট সময় আছে লাস্টের পয়েন্ট এর চিকিৎসা কি কয়েকটা পয়েন্ট বাদ দিলাম ঠিক আছে আমরা যাই চিকিৎসা কি চিকিৎসা লাগবে না লাগবে না এটা তো ব্যাধি এটা রোগ এটা থেকে বাঁচা মুশকিল বাঁচবো কিভাবে এর থেকে উপায় কি রেহাই কি এই মারাত্মক মহা ব্যাধি থেকে আমার বাঁচার উপায় কি এক নাম্বার প্রথমত মনে রাখতে হবে প্রথমত মনে রাখতে হবে যে আপনার আমল এই রিয়ার ধ্বংসকারী দিকগুলি খেয়াল রাখতে হবে যে রিয়া মানুষ দেখানি মানুষ শোনান হলে আমার সব পণ্ড হয়ে যাবে এর ভয়ে এর মারাত্মক ক্ষতিকর দিকটা খেয়াল রাখতে হবে এর সঙ্গে এখলাস যদি হয় যাই কিছু করি আল্লাহ কবুল করবেন এই একটা জিনিস খেয়াল রাখতে হবে দুই নম্বরে কি দুই নম্বরে হলো আপনাকে এর থেকে বাঁচার উপায় দুই নম্বরে কারণ ওই হলো কি যে বন্ধুগণ এই দুনিয়ার মানুষের সুখ্যাতি সুনাম সব ফিনিশ হয়ে যাবে আল্লাহর কাছে সুখ্যাতি আল্লাহর কাছে সুনাম সেটা আপনার বাকি থাকবে মানুষের সব নিঃশেষ হয়ে যাবে আল্লাহর কাছে সেটাই বাকি থাকবে এটা খেয়াল রাখতে হবে দুনিয়ার সুখ্যাতি এই ক্ষণিকের কথা মনে রাখা যাবে না তিন নম্বরে হলো তিন নম্বরে হলো যে নিজের ভুল ত্রুটি মহাসভা করতে হবে আমি কোথাও মানুষের সামনে বললাম নাকি কেউ জানলো নাকি কেউ দেখলো নাকি কোথাও কি আমার এখলাসের পরিপন্থী হলো নাকি এ ব্যাপারে সতর্ক থাকতে হবে নিজের মহাসভা আত্মসমালোচনা করতে হবে কোনোভাবে আমার কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হয়ে গেল কিনা এটা আত্মসমালোচনা করতে হবে তিন নম্বর চার নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করতে হবে যে আল্লাহ আমার আমলের মধ্যে এখলাস দান করো আল্লাহ আমার জুকনি এখলাস আমাল আল্লাহ আমাকে আমার আমলের মধ্যে খ্লাস দান করো তুমি ছাড়া কাউরি জন্য যেন আমার আমল না হয় পাঁচ নম্বরে দোয়া করতে হবে রিয়া থেকে বাঁচার জন্য আল্লাহ কলবি মিনার মিনার নিফাক আমাল মিনাল রিয়া ও সুমা আল্লাহ আমার অন্তরকে মুনাফিকি থেকে বাঁচাও আর মানে বাইরে একটা ভিতরে একটা বাইরে দেখাচ্ছি আল্লাহর জন্য কিন্তু ভিতরে কি মানুষ মুনাফিকি হলো না হলো না মুনাফিকি আর কে মানুষ দেখানি মানুষ শোনানি এই থেকে আমাকে রেহাই দাও পরিত্রাণ দাও এই ধরনের ব্যাধি থেকে আমাকে নিষ্কৃতি দাও আল্লাহ একমাত্র কি নিষ্কৃতি দেওয়ার মালিক ঠিক না নাম এছাড়া আপনাকে মানুষের চক্ষু আড়ালে ইবাদত করার চেষ্টা করতে হবে মানুষ যেন জানে না নির্জনে ইবাদত করার চেষ্টা করতে হবে ভালো কিছু করলে এটা থেকে আপনাকে তাহলে মানুষ জানবে না মানুষ বলে বেড়াবে না আপনার এতে কোনো ক্ষতি হবে না এছাড়া আপনাকে কবরের আজাবের কথা ভাবতে হবে জাহান নামের আজাবের কথা ভাবতে হবে আরে আমার সব নষ্ট হয়ে গেলে কবরও প্রশ্ন উত্তর হবে না জাহান নাম যেতে হবে তাহলে তো আমার মারাত্মক হয়ে যাবে তাহলে তো এই রোগ আমার জন্য সম্পূর্ণ বিনিস করে ফেলবে এছাড়া এছাড়া নিজের আমলের দোস্ত্রুটি তালাশ করা যে আমি যা করি এটা তো এই দিয়ে তো যথেষ্ট না কয়েক কয়টা খতম দিলাম কয়টা উমরা করেছি কয়টা কাজ করেছি নিজের ত্রুটি বিচ্যুতি না আমার তো এটা হয় না না আমার তো ভুল আছে এটা তো মনে আছে এই জন্য বন্ধুগণ লাস্টে একটা পয়েন্ট ছিল সেটা হলো কি যেইগুলি কাজ মানুষ দেখানো এবং মানুষ শুনানের অন্তর্ভুক্ত না এক নম্বরে হলো কেউ যদি এবাদত করার পরে মানুষ জেনে ফেলে আর মানুষ তার সুনাম করে এবং তার কোনো পরিবর্তন হয় না সুনাম করলেও পরিবর্তন হয় না না করলেও হয় না এটা রিয়াভুক্ত না কারণ আল্লাহ নবী বলেন তিলকা আজিলু বুসাল মুমিন এটা মমিনের কি সুসংবাদ অগ্রিম সুসংবাদ মানুষজন ভালো বলে চুপ কোনো আপনার এটা যায় আসে না ভালো বললেও যায় আসে না মন্দ বললেও যায় আসে না সুনাম করলে আপনার কোনো পরিবর্তন হয় না এটা সুখ্যাতি এটা আল্লাহর পক্ষ থেকে দুই নম্বরে হলো কাউ কিছু দেখাবের জন্য কাজটা করেন আপনি নামাজ শিখাবের জন্য কোরআন পড়ার মানে কোনো কাউকে দেখাবের জন্য করেন তাহলে আপনার কি সেটা রিয়ার অন্তর্ভুক্ত হবে না এইভাবে কেউ যদি বাড়ি থেকে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরে বের হয় তাহলে এটা রিয়ার অন্তর্ভুক্ত না কারণ সুন্দর পোশাক আদি পরে বের হওয়া এটা কি আল্লাহ সুন্দর যে পছন্দ করেন আল্লাহ সুন্দর এছাড়া নিজের পাপকে গোপন রাখা এটা রিয়ার ভুক্ত না অনেক মনে করেন পাপটাকে বলে ফেলি তাহলে বুঝি আমি মানুষকে না পাপকে গোপন রাখা রিয়ার অন্তর্ভুক্ত না বরং এটা কি এখলাসের অন্তর্ভুক্ত এভাবে এবাদতকারীদের কোনো ভালো কাজ কাউকে করতে দেখে নিজে উৎসাহিত হওয়া ও করছে আমিও করব। ও দিয়েছে আমিও দেবো ও নিয়েছে আমি নিব এমন যদি উৎসাহিত হয় এটাও রিয়ার অন্তর্ভুক্ত হবে না এভাবে এগুলি রিয়ার অন্তর্ভুক্ত না যাই হোক সময় আমার শেষ হয়ে গেছে আপনাদেরকে আল্লাহ রব্বুল আলম আমরা দোয়া করি এই রমজানের উত্তম মাসে রোজা অবস্থায় শেষ দশকে রমজান শেষ দশক রোজা অবস্থায় আল্লাহ রব্বুল আলমের জন্য আমাদের কবুল করেন লাস্টে একটাই কথা বলবো আল্লাহ নৈবদ দোয়া করেছেন আল্লাহ নৈবদ দোয়া করেছেন কার জন্যে রমজান যারা পেল এরপরে গুনা থেকে মুক্ত হতে পারলো না রাগে মা আনফো রাগে মা আনফো রাগে মা আনফো ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক হালাক হয়ে যাক কে যে রমজান পাইল মান আদরাকা রমাদান ওয়ালাম ইউফরলা এরপরে সে নিষ্পাপ হতে পারলো না জান্নাতি হতে পারলো না মোত্তাকি হতে পারলো না পরেজগার হতে পারলো না জান্নাতের দরজা খোলা তারপরে ছিল না আল্লাহ শয়তানকে বন্ধ করলো নিজের শয়তান বন্ধ করলো না তাকুয়ার সার্টিফিকেট আল্লাহর বোর্ড থেকে ইস্যু করতে পারলো না তাকুয়ার সার্টিফিকেটকে ইস্যু করবে আল্লাহ ঠিক না তাকুয়ার সার্টিফিকেট নিতে পারলো না সেই ব্যক্তির জন্য হালাক হয়ে যাক বদ করলেন কে রাহমাতুল্লাহ আলমিন মোহাম্মদুর রসুল্লাহ আর আমিন বললেন কে জিবিল আমিন আর ইসলাতাম সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদের বদ্দ আলাই সালাম আর সর্বশ্রেষ্ঠ ফেরিস্তা জিবিল আমিনের আমিন তাহলে বুঝেন খবরটা কি আছে খবরদার একটা মানুষ যেন বেগুনা একই বলে বেগুনা ছাড়া রমজান শেষ নয় আদৌ সুযোগ আছে সামনে গোনা থেকে মুক্ত হয়ে রমজান যেন শেষ হয় জাহান্নাম থেকে নামটা কেটে দিয়ে যেন জান্নাতির নাম নিয়ে এই রমজান থেকে বের হতে পারেন আল্লাহ আমাদের সবকে তফিক দান করুন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ